রোজার কথা মনে থাকা অবস্থায় যদি কেউ কুলি করতে গেল তো অনিচ্ছাকৃত অসাবধানতাবশত গলার ভিতরে একটু পানি চলে গেল রোজার কথা মনে আছে তো মনে থাকা অবস্থায় যদি কোনো পানীয় পানি বা কোনো খাবার বা খাবার পানি ছাড়া এমনি অন্য কোনো কিছু গলার ভিতরে চলে গেল তাহলে রোজা ভেঙে যাবে যেমন কোন মাটির কণা তো এগুলো চলে গেলেও যদি সেটা সে ইচ্ছা করে করে এটা হলো সে রোজার কথা তার মনে আছে এই অসাবধানতা বশত এটা ঘটে গেছে অসতর্কতা বসত ঘটে গেছে তাহলে এটা তার এই রোজাটা ভেঙে যাবে যে দাঁতের ফাঁকে অনেক সময় খাবার আটকে থাকে তো খাবারের পরিমাণ যদি যে আমরা এই ছোলা বুট খাই খাই তো এই ছোলা এই এক ছোলার পরিমাণের চেয়ে কম হয় খাবারের পরিমাণ তো ওই খাবারটা যদি আমরা মুখের ভিতরে থাকা অবস্থায় যদি এটা গিলে ফেলি দাঁতের খাবারটা দুই ভাবেতে বের করা যায় হাত দিয়ে বের করা যায় জিব্বা দিয়ে বের করা যায় তো জিব্বা দিয়ে বের করে যদি এই পরিমাণটা কম হয় এক ছোলার চেয়ে কম হয় তো ওই খাবারটা গিলে ফেললে ইচ্ছা করে গিলে ফেললে রোজা ভাঙবে না এক ছোলার চেয়ে কম হলে রোজা ভাঙবে না আর যদি এক ছোলার পরিমাণ হয়ে যায় অথবা এর চেয়ে বেশি হয় তাহলে ওইটা ইচ্ছা করে গিলে ফেললে রোজাটা ভেঙে যাবে আর যদি এক সোলার চেয়ে কম হয় সেটা মুখ থেকে বের করলো দেখলো এটা পরিমাণে কম এরপরে গিলে ফেললো তাহলে রোজা ভেঙে যাবে যত সামান্যই হোক ভেঙে যাবে ইচ্ছা করে যদি কেউ মুখ ভরে ভূমি করে ইচ্ছা করে মুখ ভরে ভূমি করার অর্থ হলো একটু ইচ্ছা করে ভূমি করা যেমন গলার ভিতরে আঙ্গুল দিয়ে কেউ ভূমি করলো তার খারাপ লাগছে কোনো কারণে তো এই জন্য ইচ্ছা করে সে ভূমি করতে চাইলো ভূমি করলো তো তো ইচ্ছা করে ভূমি করলে মুখ ভরে ভূমি করলে রোজা ভাঙবে তাহলে যদি কেউ ইচ্ছা করে বমি না হয় অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হয় তাহলে রোজা ভাঙবে না মুখ ভরে বমির অর্থ কি মুখ ভরে বমির অর্থ হলো বমি এত পরিমাণে হওয়া যে এটা মুখের ভিতরে আটকে রাখা সম্ভব হয়নি সেটা হলো মুখ ভরে বমি তো যদি মুখ ভরে বমি না হয় সেটা ইচ্ছা করেই করলো কিন্তু বমিটা মুখ ভরে হয়নি মানে মুখে আটকে রাখা সম্ভব হলো তাহলে রোজা ভাঙবে না তো যদি অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হয় ওই মুখ ভরা ছাড়া বমি হয় অল্প বমি হয় তাহলে কোনো কথাই ওটা ভাঙবেই না ঘাম চেহারা খুব ঘামছে অথবা এই চোখ দিয়ে পানি পড়ছে তো চোখের পানি অথবা ঘাম যদি বেয়ে বেয়ে মুখের ভিতরে ঢুকে যায় তো যদি এক দুই ফোঁটা ঢোকে ওটা ভাঙবে না মুখের ভিতরে ঢুকলে কিন্তু যদি মুখের ভিতর এই জিভ বা পারে গলার ভিতরে ঢুকে যায় তাহলে রোজা ভেঙে যাবে শুধু মুখ পর্যন্ত থাকলে রোজা ভাঙবে না কিন্তু গলার ভিতরে ঢুকে গেলে রোজাটা ভেঙে যাবে কোন আগরবাতি অথবা এমন ধোয়া জাতীয় কোনো কিছু যদি কেউ ইচ্ছা করে সেই ধোয়া গ্রহণ করে তাহলে রোজা ভেঙে যাবে তো অনিচ্ছাকৃত ধোয়া গ্রহণ করলে রোজা ভাঙবে না তো গাড়ি ঘোড়ার ধোয়া হতে পারে গাড়ির ধোয়া বা এই রান্নার ধোয়া যে কোনো ধোয়াই হোক কলকারখানার ধোয়া এই ধোয়াগুলোকে ইচ্ছা করে গ্রহণ করে না তো যেহেতু ইচ্ছা করে করে না এই জন্য এগুলোতে রোজা ভাঙবে না ধূমপান করলে রোজা ভেঙে যাবে বিড়ি সিগারেট যে কোনো বিষয় রোজা ভেঙে যাবে শুভে সাদেকের মধ্যে তো রোজা খাবার শেষ করতে হবে সেহেরি খাবার শেষ করতে হবে আবার সূর্যাস্তের পরে সেহেরি খেতে হবে তো এখন যদি এই শুভে সাদেক হয়ে গেছে কিন্তু কেউ মনে করছে যে শুভেচ্ছা সাদেক এখনো হয়নি এটা যে কোনো কারণে মনে করতে পারে মানে, সে হয়তো এই তার ঘড়িটা নষ্ট হয়ে গেছে অথবা সে কারো মানে, মাইকের আওয়াজ শুনতে পায়নি বা সে ভাবছে এখনো শুভে সাদেক আছে তো শুভে সাদেক হয়নি মনে করে যদি কেউ শুভে সাদেকের পরে সেহরি খায় অথবা ইফতারের সময় হয়ে গেছে সূর্যাস্ত হয়ে গেছে মনে করে কেউ সূর্যাস্তের আগে ইফতার করে বসে তাহলে এই অনিচ্ছাকৃত ভুলের কারণ রোজাটা ভেঙে যাবে রোজা কাজা করতে হবে যদি কেউ এই যে অনিচ্ছাকৃত বমি করে অথবা ইচ্ছা করে অল্প বমি করলো তাহলে রোজা ভাঙবে না যদি কেউ এই ভুলে পানহার করে ভুলে যদি কেউ পেট ভরেও খায় রোজার কথা মনে নাই এখন সে পেট ভরে খেয়েছে খাওয়ার পরে মনে হয় তো রোজা রেখেছিলাম খুব তৃষ্ণা লাগলো তো এক গ্লাস পানি খাইলো তো এই এক গ্লাস পানি খাওয়ার পরে তার মনে হলো তো রোজা রাখলাম কি করলাম না সমস্যা নাই হাদিসের ভাষা হলো যে তার রোজার কোনো সমস্যা হয় নাই আল্লাহ তাকে খাওয়াইছে আল্লাহ তাকে পান করাইছে তো এতে কোনো সমস্যা নাই রোজা এতে ভাঙবে না কিন্তু যদি কেউ মনে করে যে অনিচ্ছাকৃত বমির কারণে রোজা ভাঙে না ভুলে পানহার করলে রোজা ভাঙে না কিন্তু কেউ মনে করলো রোজাটা ভেঙে গেছে এটা মনে করে পরে সে ইচ্ছা করে খেয়েছে রোজা ভেঙে গেছে মনে করে যদি সে পরে ইচ্ছা করে আবার খায় তাহলে তো রোজাটা আবার ভেঙে যাবে তাহলে রোজা হবে না তো যে বিষয়গুলো বললাম এই সমস্ত বিষয়ের কারণে রোজার শুধু কাজা ওয়াজেব হবে কাজা ফরজ হবে এই সমস্ত বিষয় রোজা ভেঙে যাবে আর ভেঙে গেলে রোজার কাজা ওয়াজেব হবে কাজা ওয়াজেব কাজা ফরজ হবে কাজা করতে হবে এতে রোজার কাফারা আদায় করতে হবে না কাফারা বিষয়টা সামনে আসছে আচ্ছা তো রোজা ভাঙবে না কি করলে তো এটা ভাঙবে কি করলে সেগুলো বললাম তো ভাঙবে না যদি কেউ ভুলে পানাহার করে যদি কেউ এই অনিচ্ছাকৃত মুখ ভরে বমি করে অথবা ইচ্ছাকৃত অল্প বমি করে যদি ধোয়া অনিচ্ছাকৃত গলার ভিতরে ঢুকে যায় রোজা ভাঙবে না এমনকি যদি কোনো মশা মাছি এগুলো অনিচ্ছাকৃত গলার ভিতরে ঢুকে যায় এগুলো তো আর কি ইচ্ছা করে ঢোকাবে না তো যদি মশা মাছিও গলার ভিতরে ঢুকে যায় তাহলেও রোজা ভাঙবে না ওই দাঁতের ফাঁকের খাবারের কথা তো বললাম যে যদি ছোলার চেয়ে কম হয় তাহলে যদি মুখ থেকে বের না করে কেউ গিলে ফেলে তাহলে রোজাটা কোনো সমস্যা নাই রোজা ভাঙবে না তবে রোজা মাকড় হবে এতটুকু সমস্যা এই সোলার চেয়ে কম হলেও খাবার এতে রোজা ভাঙবে না রোজা কাজা করতে হবে না তবে রোজাটা মাকরু হবে তাই না করাই ভালো খাবার কোন রকম খাবার না খাওয়া এটা ফেলে দিলেই ভালো তেল মাথায় তেল ব্যবহার করা শরীরে তেল ব্যবহার করা আতর সুগন্ধি ব্যবহার করা এতে কোনো সমস্যা নেই যে সুগন্ধির মধ্যে ধোয়া আছে যেমন আগরবাতি ধোয়া আছে এই ধোয়াযুক্ত সুগন্ধি ব্যবহার করলে অসুবিধা ধোয়াযুক্ত সুগন্ধির ঘ্রাণ যদি কেউ নেয় ইচ্ছা করে নেয় যেহেতু এটা ধোয়া নাকের ভিতরে যাচ্ছে গলার ভিতরে যাচ্ছে এতে রোজার ভেঙে যাবে কিন্তু এই এমনি যদি যে সুগন্ধি আছে ধোয়া ছাড়া যে সুগন্ধিগুলো আছে এগুলো যদি নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকে সমস্যা নাই কারণ কিছু তো যাচ্ছে না কোনো ধোয়া যাচ্ছে না চোখের এক দুই ফোঁটা পানি ঘাম যে বললাম যে যদি মুখের ভিতরে চলে যায় তাহলে রোজা ভাঙবে না এই তবে গলার ভিতরে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মেসোয়াক করলে রোজা ভাঙবে না কাঁচা ডাল দিয়ে শুকনা ডাল দিয়ে যে কোনো ডাল দিয়ে যে আমরা মেসোয়াক করি তো মেসোয়াক করলে কোনো সমস্যা নেই এবং মেসোয়াক করা সুন্নত মেসোয়াক নামাজের আগে ওজোর আগে মেসোয়াক করা সুন্নত তো আমরা এটা খুব গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসের মধ্যে তো আমরা বরাবরই চেষ্টা করব প্রত্যেক নামাজের আগে প্রত্যেকবার প্রতিবার অজু করার আগে আমরা মিসওয়াক করতে চেষ্টা করব তো এটা রোজার বাইরে যেমন সুন্নত রমজানেও সুন্নত তো রমজানে যে কোনো কিছু দিয়ে শুকনা ডাল কাঁচা ডাল দিয়ে আমরা মেসওয়াক করতে পারবো কোনো সমস্যা নেই অনেকে আবার মনে করে যে দুপুরের আগে মেসওয়াক করা যাবে দুপুরের পরে মেসওয়াক করা যাবে না এটাও ঠিক না দিনের যে কোনো সময় শুরুতে শেষে সর্বাবস্থায় মেসা করা যাবে এটা মনে করার একটা কারণও আছে যে হাদিসের মধ্যে আছে যে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও বেশি প্রিয় এমন একটা কথা হাদিসের মধ্যে আছে তো যেহেতু এই কি বলে মুখের দুর্গন্ধটা না খেয়ে থাকার কারণে একটা মুখের দুর্গন্ধ হয় তো মুখের দুর্গন্ধটা যেহেতু আল্লাহর কাছে প্রিয় তো মেসা করলে দুর্গন্ধ দূর হয়ে যাবে তো এই জন্য অনেকে মনে করে যে বিকালবেলা আর মিস করা যাবে না এটা ঠিক না মিস করা যাবে সর্বাবস্থায় করা যাবে তো মিস করতে গিয়ে যে জিব্বার মধ্যে স্বাদ লাগবে যদি কাঁচা ডাল হয় তাহলে তো স্বাদ লাগবেই যদি নিমের ডাল হয় তাহলে তো কথাই নাই তিতা লাগবেই তো এতে সমস্যা নাই তবে খুব সতর্ক থাকতে হবে যেন এই স্বাদের কোনো কিছু যেন গলার ভিতরে না যায় এটা খুব লক্ষ্য রাখতে হবে সতর্ক থাকতে হবে যদি কেউ বারবার অজু করে প্রয়োজনে অপ্রয়োজনে এমনি ঠান্ডা লাগার জন্য সে উজু করছে গোসল করছে কোনো সমস্যা নেই প্রয়োজনীয় গোসল তো সে করতে পারবে অপ্রয়োজনে ঠান্ডা হওয়ার জন্য যদি কেউ গোসল করে তবু সমস্যা নাই যে কেউ বলতে পারে যে গোসলের মাধ্যমে তো শরীরে লোমকূপ দিয়ে পানি ভিতরে ঢুকে এই জন্য তো ঠান্ডা লাগে সমস্যা নাই পানি এখানে ঢুকলে সমস্যা নাই সমস্যা হলো পেটের ভিতরে ঢোকা তো এখানে পানি ঢুকলে পেটে যাচ্ছে না সমস্যা নাই তো তবে এই কুলি করার সময় লক্ষ্য রাখতে হবে যেন আবার পানি গলার ভিতরে চলে না যায় জিব্বা দিয়ে যদি কোনো খাবারের স্বাদ দেখার প্রয়োজন হয় বিশেষ করে এই খাবার রান্না করা সময় যারা খাবার রান্না করে তাদের প্রয়োজন হতে পারে খাবারের স্বাদটা একটু দেখা তো যদি প্রয়োজন হয় তাহলে এতটুকু সে জিব্বায় লাগিয়ে দেখতে পারবে স্বাদটা সে গ্রহণ করতে পারবে তবে শর্ত হলো এই খাবারের কোনো অংশ স্বাদের কোনো কিছু তার গলার ভিতরে ঢুকতে পারবে না গলায় ঢুকলে রোজা ভেঙে যাবে আর অপ্রয়োজনে যদি কেউ এই খাবারের স্বাদ দেখে বা খাবার জাতীয় কোনো কিছু মুখের ভিতর দিয়ে রাখে কিছু চিবায় গলার ভিতরে না গেলে রোজা ভাঙবে না কিন্তু এমনি চিবাইল রোজা ভাঙবে না কিন্তু মাকরু হবে এটা করা নিষিদ্ধ যদি কারো রাতে গোসল ফরজ হয় সুবে সাদেকের আগে সে গোসলটা করেনি ফরজ গোসল করেনি তো এই অবস্থায় সুবে সাদেক হয়ে গেছে এতেও রোজা ভাঙবে না এতে রোজার কোনো সমস্যা হবে না কিন্তু যদি এই ফরজ গোসল বেশি বিলম্বিত করে তো ফজর নামাজ কাজা হয়ে যাবে ফজর নামাজ কাজা হইলে তো আরেক মানে আরেকটা কবিরা গুনার মধ্যে সে পড়ে যাবে তো এর অবশ্যই তো গোসল এর মধ্যে করে নিতে হবে যদি দিনের বেলা কারো স্বপ্ন দোষ হয় তাইলেও রোজা ভাঙবে না যদি শুধুই কল্পনার কারণে কারো বীর্যপাত হয় তাহলে এতেও রোজা ভাঙবে না তো সংক্ষেপে মোটামুটি এইগুলো হলো যে রোজা না ভাঙ্গার কিছু কারণ